করা অত্যন্ত জরুরি যদিও হজ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আমাদের গত বছরের আলোচনা তার আগের বছরগুলির আলোচনা অডিও ভিডিওতে আছে তারপরেও <clears throat> আলোচনা করা জরুরি তাই আজকে হজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করব হজের নিয়ম কানুন আলোচনা করব না হজ কেমন করে করবেন হজের কাজগুলি কি ফরজ অজেব কি সন্ন্যত কি এগুলি বিস্তারিত জানার জন্য শুক্রবার এশান নামাজের পরে পুরুষদের জন্য দর্শ রয়েছে হজের কোর্স রয়েছে প্রতি শুক্রবার গত দুই সপ্তাহ থেকে শুরু হয়েছে প্রতি শুক্রবার এশান নামাজের পরে যেসব ভাইরা হজে যাবেন বিশেষভাবে ওই দর্শে হাজির হওয়ার চেষ্টা করবেন হজের গুরুত্ব হজ না করলে তার জন্য কঠিন শাস্তির কথা অথচ আল্লাপাক হজ যার উপর ফরজ করেছেন হজ যের ফজিলত হজ করলে কি পাবেন এবং হজে যাওয়ার উদ্দেশ্য আপনার কি এ হজের সফর কেমন সফর হবে এই সফরের কিছু আদব কায়দা এবং হজ আপনার কবুল হবে কি করে বিশেষ করে আসল বিষয় হচ্ছে কবুল হওয়ার বিষয় হজ করলেন অনেক কিন্তু একটিও কবুল হলো না কোনো মূল্য নেই হজের যে কোন এবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে কেমন করে কবুল হবে আপনার হজ বিশেষ করে কবুল হবে কি করে কি কি পদক্ষেপ আপনার হওয়া উচিত হজের পূর্বে এসবগুলি নিয়ে আলোচনা আজকে করবো ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমেন হজকে ফরজ করেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে যা আপনাদের জানা রয়েছে নবী করিম সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ রসুল এই কথার সাক্ষ্য প্রদান করা উচ্চারণ করে সাক্ষী দেওয়া যে ব্যক্তি অমুসলিম ছিল মুসলিম হবে যে ব্যক্তি জন্মগত মুসলিম সেই ব্যক্তি সেই ইসলামের ওপর যদি কায়েম থাকে এবং ইসলামের এই শাহাদাতের প্রথম দাবি হচ্ছে পাঁচক্ত নামাজ সাবালক হওয়ার সাথে সাথে যদি নামাজ পাঁচক্ত কায়েম করে তাহলে সেই ব্যক্তি যেন সাক্ষ্য প্রদান করলো তাকে উচ্চারণ করাবার কোনো প্রয়োজন নেই আর যদি সাবালক হওয়ার পরে নামাজ না কায়েম করে তাহলে তার এই যেন শাহাদাত কালেমার নেই তার এই কালেমার শাহাদাতের বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচক্ত নামাজ সুতরাং একজন মুসলিম সাবালখার সাথে সাথে পাঁচক্ত নামাজ আরম্ভ করবে না হলে তার কাছে ইসলামের কোনো প্রমাণ নেই শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়া আন্না মোহাম্মদ রসুল্লাহ ওয়া ইকামিসাল্লাহ এবং পাঁচক্ত নামাজ কায়েম করা ওয়া ইতাই জাকাত তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত প্রদান করা ও সৌমে রমজান চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজান মাসে রোজা রাখা ওয়া ওয়া বাইতুল্লাহিল ইত্যাদি বিভিন্ন রয়েছে বাইতুল্লাহিল সম্মানিত ঘরের হজ করা পঞ্চম স্তম্ভ হচ্ছে বাইতুল্লাহর হজ করা আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ইসলামের স্তম্ভগুলিকে সঠিক তরতিবের সাথে বলতে জানে না কারণ তাদেরকে ভুল করেই শেখানো হয় তাদেরকে শেখানো হয় কলেমা নামাজ রোজা হওয়া জাকাত জাকাত তৃতীয় স্তম্ভ নবী করিম সাল্লাম তিন নম্বরে উল্লেখ করেছেন তারা পাঁচ নম্বরে উল্লেখ করে কলেমা নামাজ রোজা হজ জাকাত হজকে চার নম্বরে করে অথচ নবী করিম সাল্লামের হাদিস শুনলেন যে কিভাবে ইসলামের স্তম্ভগুলিকে উল্লেখ করেছেন কারণ <clears throat> হজ জীবনে একবার ফরজ সারা জীবনে একবার হচ্ছে হজ ফরজ পক্ষান্তরে সিয়াম রোজা প্রত্যেক বছরে এক মাস ফরজ জাকাত প্রত্যেক বছরে ফরজ আর যদি জমির ফসলের জাকাত হয় ওসর হয় তাহলে যখন যখন ফসলটি আসবে তখন ফরজ এক বছরে হইতে পারে দুই বা তিন ফসল হইতে পারে এক জমিতে নামাজ দিনে পাঁচবার করে ফরজ দিনে পাঁচবার করে ফরজ সুতরাং এগুলিকে আগে উল্লেখ করা হয়েছে আর যেটি জীবনে একবার ফরজ অর্থাৎ হজ তাকে পাঁচ নম্বরে উল্লেখ করেছেন নবী করিম সাল আলী হাসাল্লাম আল্লাহ ফাকরাবুল আলম কোরআন করিমের এই আয়াত দ্বারা হজ ফরজ করেছেন সুরা আল ইমরান আয়াত নম্বর সাতানব্বই আল্লাহ বলছেন আল্লাহর জন্য অলিল্লাহে আল্লাহর জন্য তাহলে হজ হইতে হবে আল্লাহর জন্য হজ কোনো পিকনিকের সফর নয় যেমন আজকালকার জামানায় পিকনিক করে থাকে এক শ্রেণীর মানুষরা ধুমধাম করতে যায় আমোদ ফুর্তি করতে যায় এটি পার্থিব কাজ যদি সেখানে গিয়ে কোনো হারাম কাজ না করে তাহলে জায়েজ বৈধ কাজ আজকাল হজকেও এক শ্রেণীর লোকেরা পিকনিকে পরিণত করেছে হজের সফর আমদ ফুর্তির সফর পয়সা আছে হজে এসেছে কিন্তু সেই হজে কোনো রুহানিয়াত নেই আধ্যাত্মিকতা নেই তাতে আল্লাহর দিকে যে মন ধাবিত তা নেই গোনা খাতা থেকে আমি মুক্ত হব এইরকম মন মানসিকতা ইমান নেই জজবানে অনুপ্রেরণে নেই আগ্রহ নেই আল্লাহ পাককে সন্তুষ্ট করব এই রকমের কোনো মেহনত পরিশ্রম নেই গনহা করতে আছে যারা সিগারেট ধূমপান করে জর্দা খায় পান খায় তা সব করতে আছে যারা সময়কে নষ্ট করে দুনিয়ার বিভিন্ন রকমের অনর্থ কথাবার্তা বলে গল্প গুজব করে তা করতে আছে দেশে সামান্য কথাবার্তা নিয়ে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ হয় তাও এসে হাজি সাহেবরা করতে আছে হজের বিল্ডিংয়ে এমনকি আরাফার মাঠেও দশ মিনিট আধা ঘন্টা খুব বেশি যদি দোয়া করে করলো বাকি চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় কাটাবে কি করে তা খুঁজে পাই না তখন হয় কিছু লোকেরা বিদাত করে জাবালে আরফা কোথায় খুঁজে বেড়ায় বিদাতিরা আর যারা দুনিয়াদার তারা খাবার দাবার কোথায় খুঁজে বেড়ায় কোথায় ফ্রি খাবার পাওয়া যায় অথবা কোথায় ভালো কেনাকাটা পাওয়া যায় এসব করে বেড়ায় তো এক রকমের পার্থিব ভ্রমণ পিকনিক এতে পরিণত করেছে অনেকে কি হাসি আর খুশি আর এই দুই চোখকে ওইভাবে স্বাধীন ছেড়ে দেয় যেভাবে অন্য জায়গায় ছেড়ে রেখেছে হারাম দৃশ্য দেখছে মহিলারা চেহারা খুলে আছে সেদিকে তাকাচ্ছে সমস্ত হারাম কাজ হইতে আছে যেন দুনিয়ার কোনো সফরে আছে অথচ শরীয়তে ইসলামে দুনিয়ার সফরেও এইসব হারাম কাজ জায়জ নাই না ধূমপান করা যায় না জর্দা খাওয়া যায় না মহিলার দিকে নজর দেওয়া যায় কোনো সময় আর এই ব্যক্তি হজে রয়েছে এ যদি হজের অবস্থা হয় তাহলে হজ আমাদের সার্থক নয় আল্লাপাক বলছেন ওয়ালিল্লাহে হজ হবে আল্লাহর জন্য আল্লাপাক এখানে প্রথমখানে আয়াতের শুরুতেই হজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে আল্লাহ পাক হজ ফরজ করেছেন তাই হজে এসেছি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য হজে এসেছি আল্লাহ পাক রাবুল আলমিনের জন্য একমাত্র এসেছি হজ করতে দুনিয়ার কোনো গরজ নেই পার্থিব কোনো উদ্দেশ্য নেই না কারো চাপে না কারো প্রলোভনে না দুনিয়ার কোনো খ্যাতি নেওয়ার জন্য না কারো লজ্জায় হ্যাঁ দেশে যাব কি বলবে যদি হজ করে না যাই তাই হজ করছি না হলে করতাম না অথবা কেউ পয়সা দিল সেই জন্য হজ করে নিলাম না হলে করতাম না এইরকম দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না অলিল্লাহে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদত বন্দীকে আল্লাহ পাকের জন্য হবে আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন যেখানে কোরবানির কথা বলেছেন সুরায় কাউসারে সেখানে এই কথাই বলেছেন ফসল্লে লিরব্বিকা ওয়ানহার হে নবী সাল্লাহ আলী আল্লাহ পাক তাঁর নবীকে বলছেন নামাজ পড়ো লিরব্বেকা তোমার রবের জন্য অনহার এবং কোরবানি করো তোমার রবের জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহ আলান্নাস আল্লাহর সন্তুষ্টির জন্য এই হজ আল্লাহর জন্য করবে ওই সব মানুষের উপর হজ ফরজ রয়েছে অলিল্লাহ আলান্নাস হিজুল বেইত বেতুল্লাহর হজ ফরজ রয়েছে মানিস তাতা এলেই সাবিলা যেই সব মানুষের কাছে রাস্তা খরচ রয়েছে যেসব মুসলিমের কাছে রাস্তা খরচ রয়েছে পথের খরচ রয়েছে যাতায়াতের ব্যবস্থা রয়েছে মক্কাতুল মোকার পর্যন্ত পৌঁছিতে পারবে তাদের আল্লাহাক হজ ফরজ করেছে মকাতুল মোকারমার যাতায়াতের খরচ যেখান থেকে যেভাবে আসতে পারে মানুষ এবং সেখানে গিয়ে এবং রাস্তায় যে খরচ রয়েছে যে সব সম্বলের প্রয়োজন রয়েছে সেগুলির ব্যবস্থা খাওয়া খরচের বাসা খরচ আপনার তাঁবুর প্রয়োজন রয়েছে মেনায় আরাফাই তার খরচ আজকালকার জামানায় আজকালকার জামা আজকালকার হিসাবে ধরতে হবে আপনাকে এসব খরচের ব্যবস্থা রয়েছে আপনি দশ দিন থাকবেন এক মাস থাকবেন তার খাওয়া খরচের ব্যবস্থা রয়েছে এসব খরচের ব্যবস্থা যার কাছে আছে তার উপর হজ ফরজ এর সাথে আপনার ওপর যেসব ফরজ দায়িত্ব রয়েছে ব্যয় বহন আপনার স্ত্রী রয়েছে আপনার ছেলে মেয়েরা রয়েছে আপনার বৃদ্ধ আব্বা আম্মা রয়েছেন আপনার এই রকমই যদি বোনেরা থাকে তাদের ব্যয় বহন আপনার উপর ফরজ হয়ে রয়েছে তাদের দেখাশোনার জন্য আপনার ছাড়া কেউ নেই নাবালক ভাইরা রয়েছে যাদের দেখাশোনা আপনার আব্বা আম্মা করতে পারছেন না সুতরাং তাদের বহন আপনার ফরজ রয়েছে এক মাসের জন্য হজে আসবেন বা দশ দিনের জন্য হজে যাবেন এর খরচ খরচা দিয়ে যাবেন তাদেরকে এতটুকু যদি থাকে তাহলে আল্লাহাক হজ ফরজ করেছেন আমাদের দেশের মানুষরা জমি জায়গা যথেষ্ট রাখে বিশেষ করে গৃহস্থ যারা চাষাবাদ যারা করে দশ বিঘা জমি আছে জমি বিক্রি করবে না প্রশ্নই উঠে না সারা বছর খেয়ে দিয়ে চলে যায় হজ ফরজ কোথা থেকে কিছু নেই তো টাকা পয়সা অথচ জমি হয়তো এক বিঘা বিক্রি করলে হজ করতে পারে হজ ফরজ হয়ে রয়েছে যদি এমন না হয় যে তার খাবার দাবারে অভাব হয়ে যাবে হ্যাঁ তাকে হয়তো বছরের কিছু সময় হয়তো এক বিঘা জমি বিক্রি করে দিলে ভিক্ষা করতে হইতে পারে অথবা ঋণী হয়ে যেতে পারে এইরকম আশঙ্কা নেই হজ ফরজ রয়েছে যে কোনো রকমের ধন সম্পদ থাক টাকার আকারে থাক জমি জায়গার আকারে থাক আর অন্য কোনো আকারে থাকে ভিটে মাটি যে বাড়িতে বাস করে সেই বাড়ি ছাড়া অতিরিক্ত অনেকের বাড়ি রয়েছে ভাড়া ভাড়া দেওয়ার জন্য বাড়ি ঘর রয়েছে যথেষ্ট ভাড়া দিয়ে আয় উপার্জন করছে আরো অন্য হয়তো তার রোজে রেজিক হাসিল করার ব্যবস্থা রয়েছে তারপরে হজের কথা চিন্তা করে না আজকালকার জামানায় অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে রয়েছে যার কাছে রাস্তা খরচ রয়েছে তার উপর হজ ফরজ নবী করিম সাল্লামকে একবার কোন সাহাবি জিজ্ঞাসা করলেন মাসাবিল ও ইয়ারাসুল আল্লাহ আল্লাহাক বলছেন মানিস তাতা এলেই সাবিলা যার কাছে সাবিল রয়েছে সাবিল মানে রাস্তা সাবিলের ব্যাখ্যা কি নবী করিম বলেন আজাদ ও রাহিলা রাস্তার পাথেও সম্বল রাস্তা খরচ খাওয়া খরচ লাগে আর রাহেলা সাওয়ারির ব্যবস্থা যানবাহনের ব্যবস্থা আপনার আজকালকার জামানে একটা টিকিটের প্রয়োজন রয়েছে বাসের মাধ্যমে যেতে পারেন বাসের একটা টিকিটের প্রয়োজন রয়েছে যদি আপনি এরোপ্লেনে আসেন তার একটা টিকিটের ব্যবস্থা রয়েছে এতটুকু থাকলেই সম্বল আছে রাস্তা খরচ রয়েছে এবং টিকিটের ব্যবস্থা আছে যানবাহনের ব্যবস্থা আছে তাহলে হজ ফরজ নবী করিম সাল্লাম বলেছেন হজের জন্য কয়েকটি মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন এর মধ্যেই হজ করতে হবে আল্লাহ পাক রব সুরায় বাকার আয়াত নম্বর একশো সাতানব্বই এর সাদ করেছেন আল হাজ্য আশহরুম মালুমাত আল হাজ্য আশহরুম মালুমাত হজের জন্য জানা শোনা কয়েকটি মাস রয়েছে জানা কয়েকটি মাস রয়েছে কয়েকটি মাসের কথা আসর বহু বচন বলেছেন নবী করিমের হাদিসে সাহাবাই কেরামগণ যে তাফসির শুনেছেন এবং করেছেন তা হচ্ছে সওয়াল মাস জিলকাদা মাস এবং জিলহাজ মাসের দশ তারিখ পর্যন্ত এই দুই মাস দশ দিন হচ্ছে হজের মাস এ আয়াতের ব্যাখ্যা আল হাজ্য আসর মালুমাত হজের জন্য জানা কয়েকটি মাস রয়েছে সওয়াল জিলকাদা আর জিল হজের দশ দিন এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে এই দুই মাস দশ দিনের মধ্যে যে কোনো সময় কেউ হজের নিয়ত করতে পারে তার আগেও করতে পারে না তার পরেও করতে পারে না যে কোনো সময় হজের নিয়ত করতে পারে এবং হজের যে সব প্রকরণ রয়েছে হজের তামাত্ম কেরান এফরাত যে কোনো নিয়ত করতে পারে তার আগে যদি হয় তাহলে উমরা করবে ধরেন একজন লোক রমজান মাসে এসেছে আর সে থেকে হজ করে যাবে তাহলে ওমরা করে হালাল হয়ে থাকবে আর তারপরে হজ করবে ওই রমজানের ওমরা দিয়ে তার হজে তামাত্ম হবে না আবার ওমরা করবে যদি হজে তামাত্ম করতে হয় তারপরে হালাল হয়ে আবার হজের নিয়ত করবে তাহলে তার তামাত্ম হবে হজে কেরানের কেউ নিয়ত যদি করে হজ ওমরা একসাথে নিয়ত করেছে তাহলে রমজান থেকে নিয়ত করতে পারেন কারণ হজের মাসই আসেনি এখন রমজান মাস হজের মাস নাই তবে সওয়াল মাসে কারো যদি সওয়াল মাসের এক তারিখে দুই তারিখে ঈদের দিনই ফ্লাইট আর হজে কেরান অথবা হজে এফরাতে নিয়ত করে চলে গেছে তাহলে তার হজ শুদ্ধ কারণ হজের মাসে সে প্রবেশ করেছে আল হাজ্য অসহর মালুমাতের অর্থ জিলহাজ মাসের দশ তারিখ পর্যন্ত এই জন্য বলা হলো যে জিলহাজ মাসের দশ তারিখের রাত আরাফার দিনের পরের রাতটি তাই না আরাফার দিন নয় তারিখের দিন আর তারপরে রাত্রি যে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা আপনি মুজদালিফা ফিরে আসবেন এই রাত্রি কোন রাত দশ তারিখের রাত এই দশ তারিখের রাত সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি ফজরের আগে যে কোনো সময় সামান্য সময়ের জন্য আরাফায় পৌঁছে যেতে পারে আর আরাফায় কোন রকম পৌঁছে গিয়ে সেখান থেকে ফিরে এসে ফজরের নামাজ মুজদালিফাই ধরে নিতে পারে ওয়াসাল্লাহ মানা এবং আমাদের সাথে ফজর নামাজ পড়লে এসে কোথায় মুজদালিফায় তাহলে ফাকাদ তাম্মা তাহলে তার হজ পুরা হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল এটা হচ্ছে সর্বশেষ সময় এটি উত্তম যদিও নয় উত্তম হচ্ছে যে আরাফার দিন আপনি অবস্থান করবেন দিনে অবস্থান করবেন সূর্য অস্ত হওয়া পর্যন্ত আরাফাই কিন্তু একজন মানুষ পৌঁছিতে পারলো না কোন রকম যেভাবে হোক না কেন সে রাত্রে পৌঁছেছে ফজর আগে আগে তার গাড়ি শুধু অতিক্রম করেছে আরাফার উপর দিয়ে সেখানে বেশি অবস্থানও করতে পারে আরাফার মাঠের উপর দিয়ে তার গাড়ি অতিক্রম করেছে চলতি অবস্থায় গিয়েছে তাহলে তার আরাফার অবস্থান হয়ে গেল ফরজ আদায় হয়ে গেল তার রুকন আদায় হয়ে গেল আর গিয়ে ফজর হওয়ার আগে আগে মুজদালিফা হাজির হয়ে গেছে ফজর নামাজ সেখানে গিয়ে ধরে নিয়েছে তাহলে তার হজ সম্পূর্ণ হয়ে গেলাম এই হচ্ছে এই আয়াতের তফসির আলহাজ আসর মালুমাত হজ হচ্ছে জানা কয়েকটি মাসের নাম সওয়াল মাসের এক তারিখ থেকে শুরু করে অর্থাৎ ঈদ উল ফিতরের দিন থেকে শুরু করে জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই রাত পর্যন্ত সকাল হয়ে গেলে আর নিয়ত করার সময় নেই ঈদ উল আজহার দিন সকালবেলা কেউ নিয়ত করবে আর আফায় যাবে আর সময় নেই শেষ হয়ে গেছে আর হজ হবে না ফমান ফারাদা ফিহিনাল হাজ্জা তারপরে আল্লাহ পাক বলছেন সুতরাং এই সময়গুলিতে যে দুই মাস দশ দিনের কথা বলা হইল এই সময়গুলিতে কেউ যদি হজের মনস্থ করে কেউ যদি হজের সংকল্প করে যে আমি দৃঢ় সংকল্প এবারে হজ করব হজের নিয়ত করে ফেলে তাহলে হজের অবস্থায় অর্থাৎ এহরামের অবস্থায় ফালা রাফাসাওয়ালা ফসুকাওয়ালা জিদা লাফিল হাজ হজের অবস্থায় সহবাস স্ত্রী সহবাস নিষিদ্ধ হারাম এবং সহবাসের যে ভূমিকা সেগুলিও হারাম শুধু সহবাসী নাই যে আপনি ফ্যামিলি নিয়ে গেলেন আর শুধু গল্প আমোদ আর ফুর্তির গল্প সেটিও জায়জ নাই এগুলিও সমস্ত রাফাসের তফসিরের অন্তর্ভুক্ত সেখানে সংযত থেকে আপনাকে হজ আদায় করতে হবে হজের অবস্থায় হোক এহরাম মানে এহরামের অবস্থায় এক কথায় ওমরার অবস্থায় হোক হজের অবস্থায় হোক এক কথায় আপনাকে সংযত থাকতে হবে আল্লাহ পাক আপনার স্ত্রী আপনার জন্য হালাল করেছেন কিন্তু এই সময়ে আপনাকে সংযত ফালা রাফাসা আল্লাহ বলছেন রাফাস নেই যদি হজ মকবুল হইতে হয় হজের সব আল্লাহ পাকের কাছে নিতে হয় হজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয় ফালা রাফাস তাহলে সহবাস নেই সহবাস সংক্রান্ত কোনো কাজ কথা নেই তাই যদি হারাম হয় তাহলে অপর কোন মহিলার দিকে দৃষ্টিপাত করা তাকিয়ে দেখা হ্যাঁ, এইরকমই আজকাল মোবাইলের যুগ আর আজকাল বহু যুবকরা রয়েছে যাদের অবৈধ সম্পর্ক রয়েছে যুবতীদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে হ্যাঁ আজকাল তো ফ্যাশন হয়ে গেছে মোবাইল হ্যাঁ এখন আমি আরাফে আছি এখন আমি মেনে আছি আরাফা যাচ্ছি বাবা মাকে বলছে এগুলো সময়ে এগুলিতে সময় কাটানোর জন্য আপনি হজে গিয়েছেন সে বাবাই হোক আর মাই হোক আর আত্মীয় স্বজন হোক এগুলি করার জন্য আপনি যাননি এখানে এখানে এবাদত বন্দীগীর জন্য গিয়েছে আপনি কোথায় আছেন না আছেন আর কিছু লোকের আর এক হারাম কাজ করে ছবি তুলে যেখানে যায় হ্যাঁ স্মৃতি থাকবে আমার দেশে গিয়ে দেখাবো ছবি তুলে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে গিয়ে যেখানে যাচ্ছে সেখানে ছবি তোলে যেখানে যাচ্ছে সেখানে ছবি তোলা অপ্রয়োজনে এইরকম ছবি তোলা যায় না আপনার কি উদ্দেশ্য এগুলি করার আপনি গেছেন এবাদত বন্দিগি করার জন্য তো এইরকম অবৈধ সম্পর্ক প্রথম কথা হারাম সব সময় হারাম আর হজের অবস্থা এইরকম হলে হজ মকবুল হবে না হজ কেমন করে মকবুল হবে আল্লাহর দরবারে সে কথা আজকে উল্লেখ করব। ফালারা ফাসাওয়ালা ফসুকা এবং কোনো অন্যায় কাজ নেই ফসুক মানে যে কোনো আল্লাহ এবং রাসুলের নাফারমানির কাজ বিরুদ্ধাচরণের কাজ কোনো গুনহার কাজ নেই তাহলে হজে গিয়ে বিড়ি সিগারেট পান করা জর্দা তামাক এসব ব্যবহার করা এইরকম বহু অন্যায় কাজ নাজাইজ কাজ রয়েছে টাকনার নিচে কাপড় এহরামের আগে পরে প্যান্ট জুব্বা টাকনার নিচে হারাম এসব কাজ যতগুলি হারাম কাজ রয়েছে ওলা ফসুকা কোন ফাঁসে কি কাজ আল্লাহ এবং রসুলের নাফারমানির কাজ নেই যদি এসব কাজ করো তাহলে হজ মকবুল হবে না ওয়ালা জিদালা এবং কোনো কলহ বিবাদ পর্যন্ত নেই কারো সাথে তর্ক বিতর্কে জড়াবে অনেকে দিনের নামে তর্ক না দিনের কথা একটা সে সঠিক বুঝে আর একজন ভুল বুঝে ওকে জবরদস্তি করে বুঝাবে আর ওই জন্য একবারে গরম মেজাজ না আল্লাহ পাক আপনাকে গরম মেজাজ করতে বলেনি আপনি ভালোভাবে বলেন কেউ শুনলো শুনলো না হলে তার ধর্ম তার কাছে থাকবে তার তরিকা তার কাছে থাকে ফাজাক্কের ফাইন্নামা আন্তা মুজাক্কের লাস্তা আলিম মুসাইতের আল্লাহ বলছেন সুরে তোমার কাজ হচ্ছে উপদেশ দাও তুমি উপদেশ দাও বলে দাও জানে না তাকে জানিয়ে দিলে কানে তার আওয়াজ পৌঁছে গেছে মগজে তার কথাটি পৌঁছে গেছে ইন্নামা আন্তা মুজাক্কের আপনি একমাত্র উপদেশ দাতা লাস্তা আলিম মুসাইতের আপনি তার ওপর পাহারাদার নন দারোগা পুলিশ নন যে বাই ফোর্স মানিয়ে নেব জবরদস্তি করে মানিয়ে না কখনো না তাহলে ধর্মীয় ক্ষেত্রেই যদি তর্ক বিতর্ক করা হজে গিয়ে বা যে কোনো সময় এত দূর পর্যন্ত পৌঁছা যাতে মনোমালিন্য হতে পারে যাতে শত্রুতা বাড়তে পারে বিদ্বেষ ঘৃণা ছড়াতে পারে সেসব কখনো জায়জ নয় তাহলে এহরামের অবস্থায় হজের অবস্থায় কি করে যায়জ হবে আর দুনিয়ার জন্য যদি ঝগড়া হয় সামান্য জায়গা নিয়ে সিট নিয়ে সামান্য কোনো কথাবার্তা নিয়ে চলাফেরা নিয়ে গাড়ি নিয়ে একটু দেরি হয়ে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল এসব নিয়ে ঝগড়া বিবাদ যদি করি তাহলে আরোই বিপদ হবে ওলা জেদ আলাফিল হাজ হজে কোনো ঝগড়া বিবাদ নেই এই তিনটি কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন কোনো হারাম কাজ করবে না যৌন সম্পর্কীয় কোনো কাজ করবে না কোনো কথা বলবে না এবং কোন রকমের কলহ বিবাদ ঝগড়া ফাসাদ করবে না ওলা জেদ আলাফিল হাজ অমাতাফ আলমিন খাই আলমহল্লাহ যে কোনো ভালো কাজ করলে আল্লাহ সবকিছুই জানেন সুতরাং ভালো কাজ করলে মানুষকে জানাবার দরকার নেই মানুষকে জেনে মানুষের কাছে আপনি তার পারিতোষিক চান তার বদলা কি মানুষের কাছে চান আজকাল অনেকে একটু ভালো কাজ করলে মনে শয়তান এইরকম আশা আকাঙ্ক্ষা দেয় লোকজনে জানতো যে আমি তাহাজুদ পড়ি হ্যাঁ লোকজনে জানতো যে আমি খুব নফল রোজা রাখি হ্যাঁ লোকজনে জানতো যে আমি অনেকগুলি হজ করলাম হ্যাঁ ভাই আমার চার পাঁচটা হজ হয়ে গেল কেন কি দরকার আপনার কি প্রয়োজন আপনার বলা অমাতা মেন খাইরি যা কিছুই ভালো কাজ করো না কেন আল্লাহ পাক জানছেন যিনি দাতা তিনি তো জানছেন তিনি অন্তর্জামী তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু জানছেন আল্লাহ পাক ফাকরাবুল আলমিন সুরা হজেও হজের আদেশ প্রদান করেছেন ইব্রাহিম আলি সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন তখন আল্লাহ পাক আদেশ করলেন যে মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও আজদেন ফিন্না সিবিল হাজ মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও এই হজের কথা আল্লাহ ফাকরবুল সুরে বাকারে উল্লেখ করেছেন সুরে আলী ইমরানে উল্লেখ করেছেন সুরে হজেও আল্লাপাক উল্লেখ করেছেন একটি সুরার নামই হচ্ছে কোরআনে কেন সুরাতুল হাজ হজের গুরুত্ব হজের গুরুত্ব যেমন শুনলেন যে হজ ইসলামের একটি স্তম্ভ সুতরাং কেউ যদি হজের সামর্থ্যবান হয় আর তারপরেও হজ না করে তাহলে সেই ব্যক্তি যেন ইসলামের একটি স্তম্ভকে নষ্ট করল অস্বীকার যদি করে তাহলে সমস্ত উম্মতের অলমাই কেরামের ইজমা ঐক্যমত রয়েছে সেই ব্যক্তি মুসলিম নাই কেউ যদি অস্বীকার করে অস্বীকার করা বিভিন্ন রকম ভাবে হইতে পারে এক অস্বীকার করা যে হজ আমি মানি না তাহলে হানাফি সাফি মালিক হাম্বেলি সমস্ত মাধাবের অলমাই কেরামদের নিকট সেই ব্যক্তি কাফের মোরতাদ সাময়িক অস্বীকার করা অনেক সময় হয় এই বছরে দেশে বান বন্যা হয়েছে মানুষ অভাবে আছে সুতরাং আমার না আমার এবছর হজ নেই বা হজ করে লস কেন হজ করবে হজ করিও না এই মানুষের ঘর বাড়ি তৈরি করে দাও হ্যাঁ রাস্তাঘাট ঠিক করো না কেউ যদি অস্বীকার করে যে না এই বছরে হজ নেই তাহলে সেই ব্যক্তি যেন হজকে অস্বীকার করলো হজ আল্লাহ পাক আপনার উপর ফরজ করেছেন মোমেন ভাইদের হক রয়েছে তাদের সাহায্য সহযোগিতা করা তা আপনাকে যথাসাধ্য করতে হবে কিন্তু হজের শক্তি সামর্থ্য আছে হজের টাকা লাগিয়ে দিবেন সেই কাজে তা চলবে না যদি ফরজ হজ হয় হ্যাঁ নফল হজ হয় নফল হজ অবশ্যই করবেন না মানুষের ঘর বাড়ি পড়ে আছে রাস্তাঘাট নেই মানুষের খাবার নেই তাহলে তাদের সেই কাজগুলি করুন কারণ সেগুলি হচ্ছে আপনার ফার্জে কি ফায় সেগুলি কাজ করুন আর হজ আপনার দ্বিতীয় তৃতীয় হজ নফল হজ নফলের ওপর ফার্জে কে অবশ্যই প্রাধান্য দিতে হবে কিন্তু জীবনের প্রথম হজ আপনার উপর ফরজ রয়েছে আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছেন হজ অবশ্যই করতে হবে হজের ক্ষেত্রে আমাদের দেশে হজ ফরজ হওয়ার ক্ষেত্রে আমার দেশে বড় অজ্ঞতা রয়েছে যে অজ্ঞতার কারণে ভারত বাংলাদেশ পাকিস্তানের হাজিরা সবচেয়ে বৃদ্ধ হাজি যেসব হাজি আসে সবচেয়ে বৃদ্ধ হাজি এদের ভ্রান্ত ধারণা যে মেয়ের বিবাহ ছেলের বিবাহ না হলে হজ ফরজ হয়েছে না ভিত্তিহীন কথাবার্তা খেয়াল খুশি মন গড়া কথা যার ফলে ছেলে মেয়ের বিবাহ সাদী হয় না হজেও আসে না আর যারা চাকরি করে মনে করে চাকরি করছি এতে তো ঘুষ টুস খাবই বিশেষ সরকারি চাকরি যেগুলিতে ঘুষ আছে তো হজ করে আসে আবার ঘুষ খাবো তো না আগে ঘুষ টুস খেয়ে নি যা পাপ করার করে নি হারাম খাওয়ার খেয়ে নি আর তারপরে রিটায়ারমেন্টের পরে গিয়ে হজ করব না আপনি জেনে শুনে হারাম খাবেন হজ করতে পেলেন না মরে গেলেন এই অবস্থায় কি হবে আপনার অবস্থা আল্লাহ পাকের দরবারে তবা করুন এবং যখনই হজ ফরজ হয়েছে সাথে সাথে হজে আসুন হজের গুরুত্ব এবং হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করতে হবে মনে রাখবেন নবী করিম সাল্লামের এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি হাসান হাদিসটি বর্ণনা করেছেন তাজ জালু এল তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো হজ পালনের উদ্দেশ্যে জলদি করো এই বছরে সৌদি আরবে চাকরিতে এসেছেন আর আল্লাহ ঋণ মুক্ত হয়ে গেছেন আর হজ করার জন্য যে পয়সা লাগে আপনার কাছে আছে তাহলে এই বছরই আপনি জলদি করেন তা জালু এলাল হজ হজের জন্য তুমি তাড়াতাড়ি করো করিম সাল্লাম বলছেন যে হজের জন্য জলদি করো এর করেছেন ইয়ানিল ফারিজ ফরজ হজের জন্য হজের জন্য জলদি করেন তাড়াতাড়ি করেন নফল হজ নফল হজ আছে নফল হজের চাইতে যদি গুরুত্বপূর্ণ কাজ আপনার থাকে তো অন্য নফল কাজগুলি করবেন অন্য অজেব কাজগুলি করবেন আম্মা অসুস্থ রয়েছেন তার চিকিৎসা রয়েছে আব্বা অসুস্থ রয়েছেন তার চিকিৎসা রয়েছে ইত্যাদি আরো কাজ রয়েছে ঘর বাড়ি তৈরি করতে হবে নফল হজের তুলনায় আপনি সেই কাজগুলি করবেন আপনার ঘর বাড়ি নেই কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে তার কি হবে হজের জন্য তাড়াতাড়ি এই জন্যই করতে বলা হয়েছে যে আগামী বছর তোমার কি হবে কিছুই জানো না কি হতে পারে নবী করিম সাল্লাহ তো একটি কথা উল্লেখ করছে আরেকটি হাদিসে মান আরাদ আল হাজ্জা ফালিয়াতে আজ্জাল যে ব্যক্তি হজ করতে চায় সে যেন তাড়াতাড়ি করে ফাইন্নাহ কাদিয়াম রাজুল মারিজ হতে পারে যে অসুস্থ হয়ে যেতে পারেন এই বছরে সুস্থ আছেন আগামী বছর অক্ষম হয়ে যেতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন বিছানা ধরে নিতে পারেন আপনি অচল অবস্থা আল্লাহ অথবা আপনার সওয়ারির ব্যবস্থা নেই এবছর টাকা আছে আগামী বছর নেই যারা পাঁচ বছর সাত বছর দশ বছর থেকে আছেন আর হজ করেননি তাদেরকে বলছে একটা কথা বিশেষ করে কারণ বেশ কিছু ভাইদের সাথে কথাবার্তা হয় দেখি দশ বছর ধরে আছেন হজ করেননি এক ভাই টেলিফোন করছেন বা এবারে হজে যাব। আর সেই লোকটি সম্পর্কে আমার বাহ্যিক ধারণা মাশাল্লাহ হাফিজ কোরআন দিনদার মানুষ নামাজি মানুষ তাহলে তার সম্পর্কে আমার কল্পনা জানে যে তার দশ বছর হবে আর হজ করবে না ভাবছি হজ করে নফল যাবেন নফল হজে যাবেন বলছেন না না ফরজ হজ কত বছর হলো তা তো হয়ে গেল দশ বারো বছর হয়ে গেল সুভান আল্লাহ আজকে থেকে দশ বছর আগে মাত্র পাঁচশো রিয়ালে হজ করে ফিরে আসতে পারতেন আপনি ঠিক কিনা মাম থেকে মক্কা গিয়ে ফিরে আসতে পারতেন মাত্র পাঁচশো রিয়ালে হজ করে আসতে পারতেন এখন হজ করার জন্য তিন থেকে চার হাজার রিয়াল লাগবে এমন নয় যে দেশের মতো এখানে জিনিসপত্র দাম বেড়ে চলে যাচ্ছে সেই জন্য টাকার মূল্য কমে গেছে না খরচ খরচা বেড়ে গেছে তখনকার যুগে বেশ কিছু শর্ত আজকাল লাগানো হয়েছে যা ছিল না বাধ্য ছিলেন না আপনি তামু নেওয়ার জন্য এখন বাধ্য তখন গিয়ে রাস্তাঘাটে ফুটপাতে যেখানে সেখানে থেকে কোনো ব্রিজের তলায় থেকে হজ করে চলে আসলেন আপনি এখন চলবে না রাস্তাঘাটে আপনাকে রাত কাটাতে দিবে না যেখানে বসবেন সেখান থেকে তাড়াবে পুলিশ এসে যেখানে বসবেন সেখান থেকে তাড়াবে আপনাকে এটা আপনাদের স্বার্থে বা আমাদের যেসব হাজি ভাই বোনেরা সারা বিশ্ব থেকে আসছেন তাদের উদ্দেশ্য করা হয়েছে রাস্তাঘাটে সেই কালে যে জাম হইতো ওই দিক থেকে একদল আসছে কাফেলা বেঁধে এই দিক থেকে যাচ্ছে আর কি সংঘর্ষ হতে পিছিয়ে অনেকে মারা গেছে এইরকম দেখতে পেতাম তখনকার যুগে আজকাল তেমন হয় রাস্তা খালি এক রাস্তা দিয়ে যাচ্ছেন আর এক রাস্তা দিয়ে আসছেন রাস্তাতে কোনো মানুষ বসে নেই শুয়ে নেই যে আপনার রাস্তা বন্ধ হয়ে গেছে এমনটা নেই তো নিরাপত্তার দিক দিয়ে অনেকটাই সুবিধা হয়ে গেছে যদিও খরচ বেড়ে গেছে তো বলার কথা এই যে যদি এই হজ আগে করে ফেলতেন আপনি পাঁচশো টাকায় হাজার টাকায় হজ করতে পারতেন এখন তিন হাজার চার হাজার রিয়াল আপনার কাছে না হচ্ছে না হজ করতে পারছেন আপনি বড় পেরেশানিতে পড়ে গেছেন তাহারেজুল হাজা হতে পারে যে আপনার প্রয়োজন বেড়ে যেতে পারে গত বছরগুলিতে হজের সময় আপনার কোনো প্রয়োজন ছিল না মাসাল্লাহ টাকা পয়সা ছিল তারপর ভাবছেন এখন তো আছি সৌদি আরবে অনেকদিন আছি হজ করব। এই বছর আল্লাহ না করে আব্বা অসুস্থ চিকিৎসা করাইতে হবে মা অসুস্থ চিকিৎসা করাইতে হবে স্ত্রী অসুস্থ চিকিৎসা করাইতে হবে অনেক প্রয়োজন বেড়ে গেল যার ফলে হজার করতে পারলেন না হয়তো আর আমাদের এখানকার জীবন যেমন দুনিয়ার জীবন দুনিয়ার জীবন যাই না যে কখন যে মালাকুল মত চলে আসবে তাই না আজকে রাত্রি চলে আসতে পারে এখনই চলে আসতে পারে কখন যে মালাকুল মত চলে আসবে ঠিক তেমনি আমাদের প্রবাসী জীবন ওই রকম কখন যে মালিক বলবে যে বিদায় তোমার এক্সিট লেগে পাসপোর্ট রেডি হয়ে আছে অনেক সময় জানতে পারেন না ও বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন আপনি এয়ারপোর্টে খোঁজ খবর হচ্ছে যে বিদায় যাচ্ছেন আপনি তাহলে এই অবস্থায় হজ ফরজ হয়ে আছে আর বিলম্ব করার কোনো যুক্তি নেই আল্লাহ পাক যেন আমাদেরকে তাড়াতাড়ি করে ফরজ হজ আদায় করা তৌফিক দান করেন যেসব ভাইয়েরা ফরজ হজ আদায় করতে এখনো পারেনি আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দান করেন যেসব ভাইয়েরা ফরজ হজ করে ফেলেছেন তাদেরকে আল্লাহ বেশি বেশি নফল হজ আদায় করা তৌফিক যেন দান করেন যারা অসচ্ছল রয়েছেন তাদেরকে আল্লাহ যেন সচ্ছলতা দান করেন ওমারে ফারুক রাজি আল্লাহ তালানহ কঠোর শাস্তির কথা উল্লেখ করেছেন যারা হজের সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করে না ওমর রাজি আল্লাহ তালানহ দ্বিতীয় খালিফা তিনি এই উক্তিগুলি তার বলছেন যে মাতা ওয়াহা মুসের কেউ যদি সচ্ছল হয় আর বিনা হজ ওয়ালাম ইয়াহুজ বিনা হজে মারা যায় আসতে পারতো হজে অথচ এলো না সে দেশ থেকে হোক অথবা এখান থেকে যেখান থেকে হোক সারা বিশ্বে যে কোনো জায়গা থেকে হোক সচ্ছল ব্যক্তি যদি হজ না করে মোর মারা যায় ফালিয়ামুত আলা হালিন ইয়াহুদিয়ান সে হয় ইয়াহুদি হয়ে মরুক না হয় খ্রিস্টান হয়ে মরুক তার উদ্দেশ্য একটু শক্ত করে বলা এই জন্যই যে কেউ যদি আসল ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি অস্বীকার করে মারা যাবে কেউ যদি অস্বীকার করে হজ করে এত টাকা খরচ করে লাভ কি আজকাল বাংলাদেশ থেকে পনেরো দুই লাখ টাকা বা দুই লাখ টাকার কাছাকাছি খরচ হচ্ছে এত টাকা খরচ করে লাভ কি তাহলে সেই ব্যক্তি ফালিয়ামত সে ইয়াহুদি অথবা খ্রিস্টান হয়ে মরল সে ইসলামী মিল্লাতের ওপর অবশ্যই তার মত হবে না দলিল রয়েছে যে আয়াতি আল্লাহ পাক হজ ফরজ করেছেন সে আয়াতের শেষে আল্লাহ পাকের সাদ রহমান কাফারা কেউ যদি অস্বীকার করে অস্বীকার করে যে এত টাকা খরচ করে হজ করে লাভ কি ফাইন আল্লাহ গানিউন কাফারা বলেছেন অস্বীকার করে আল্লাহ পাক কুফুরির কথা বলেছ তাহলে হজ অস্বীকার করা হজের ফরজ হওয়াকে অস্বীকার করা আবশ্যকতাকে অস্বীকার করা হচ্ছে কুফুরি আল্লাহ পাক রব্বুল আলমিন কারো মুখাপেক্ষী নন সারা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী উমার রাজি আল্লাহ তালাম তার খেলাফতের জামানে বলতেন আমার ইচ্ছা হচ্ছে হামাম তো আমসার আমার ইচ্ছা হচ্ছে যে বিভিন্ন শহরে আমি কিছু সরকারি প্রতিনিধি খলিফার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিই আমার এবং তারা গিয়ে কি দেখবে যে ফায়ানজরু কুল্লা মাল্লাহু জিদা দেখবে যে কার সামর্থ্য আছে হজের ওয়ালাম হজে যেতে পারবে সচ্ছল ব্যক্তি অথচ হজ করছে না তাদের নাম নোট করে নিয়ে আসবে তাদের নাম নোট করে নিয়ে আসবে ইসলামিক সরকার এবং নবী করিম সাল্লামের তরিকা মোতাবেক পুরোপুরি রূপে যারা খেলাফত চালিয়েছেন দেশ দেশের নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছেন এই খোলাফার আশেদিন আবু বাকর ওমর উসমান আলী রাজি আল্লাহ তালু আজমাইন দ্বিতীয় খালিফা বলছেন যে ফায়াজ রেবু আলিমুল জিজিয়া তাদের নাম নোট করে আমার কাছে নিয়ে আসবে এবং তাদের উপর আমি জিজিয়া কর লাগিয়ে দেবো জিজিয়া লাগিয়ে দেবো যা মুসলিমদের উপর লাগানো হয় মুসলিম দেশে তাদের নিরাপত্তার উদ্দেশ্যে মাহুম বে মুসলিমিন মাহুম বে মুসলিমিন মাহুম বে মুসলিমিন কারণ তারা মুসলিম নয় মুসলিম নয় মুসলিম নয় যদি তারা হজ না করে অস্বীকার করি আর যদি অস্বীকার না করে তো বড় কাবিরা গোনা করলো হজ না করি হজ যদি করার তৌফিক হয়ে যায় কিন্তু বিলম্ব করলো হজ এই বছরই ফরজ হয়েছে আপনি দু তিন বছর পর করলেন অলমাই কেরামদের সহি মত সঠিক মত হচ্ছে যে তাতেও গুনাগার হবে যদিও তার ফরজ হজ আদায় হয়ে গেল আল্লাহ পাক তাকে তৌফিক দিল বিলম্বে হজ আদায় করলো কিন্তু গুনাগার হবে তাকে তবা করতে আল্লাহ পাকের কাছে আল্লাহ তুমি মাফ করে দাও কারণ আমি লেট করেছি হজে হজের ফজিলত শোনায় আপনাদেরকে হজ করলে পাবেন কি হজ করলে দুনিয়ার ফায়দা রয়েছে আখেরাতের ফায়দা রয়েছে পার্থিব উপকার রয়েছে আর পরলৌকিক উপকার রয়েছে হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নবী করিম সাল্লাহামকে কোন এক সাহাবি জিজ্ঞাসা করলেন আবু হরে রাজি আল্লাহ তালু হাদিস বর্ণনা করছেন যে আন্না রাসুল আল্লাহ নবী করিমকে জিজ্ঞাসা করা হইল আইয়ুল আমলে আফদল ইয়া রাসুল আল্লাহ কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ আমল বলে ইমানুন বিল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান নিয়ে আসা বিশ্বাস করা সবচেয়ে ভালো আমল কারণ এই আমলের ওপর সব কোন সবকিছু আমল নির্ভর করছে সমস্ত আমল নির্ভর করছে যদি কারো ইমানই না থাকে আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি তাহলে কোন আমল কবুল হবে না সুতরাং সর্বপ্রথম এবং সর্বোত্তম আমল হচ্ছে ইমানুন বিল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান নিয়ে আসা কিল আসম্মা মাজা তারপরে কোন আমল কাল জেহাদ ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা কিলা সোম্মা মাজা তারপরে কোন আমল বলেন হাজুন মবরুরুন মকবুল হজ এমন হজ যে হজ কবুল হয় আল্লাহ পাকের দরবারে হাজুন মবরুর হজ্জে মবরুরের কথা নবী করিম সাল্লামের বিভিন্ন হাদিসে এসছে এটি একটি হাদিস হজ্জে মবরুর মানে কি একটি অর্থ যে অর্থ করলাম অর্থাৎ এমন হজ যে আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে মবরুর মানে মকবুল আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কবুল হয়েছে কি না আল্লাহ পাক ভালো জানেন আপনি জানেন না আমি জানি না কিন্তু সেই সব হজ কবুল হওয়ার কিছু লক্ষণ রয়েছে সব লক্ষণ যদি ঠিক থাকে তাহলে হজ কবুল হয়েছে আশা করা যায় যে হজ কবুল হয়েছে ইনশা আল্লাহ তাল্লাহ আর যদি লক্ষণ সেগুলি না পাওয়া যায় বরং বিপরীত লক্ষণ পাওয়া যায় তাহলে আশঙ্কা রয়েছে বরং সম্ভাবনা খুব বেশি রয়েছে যে হজ কবুল হয়নি সেই জন্য তার আমল প্রমাণ করছে না হজ কবুল হওয়ার আর হজে মাবরুরের আরেকটি সংজ্ঞা কিছু অলমারা উল্লেখ করেছেন তা হচ্ছে যে এমন হজ যে হজের পর হজ থেকে ফিরে এসে তার দ্বারা বড় গুণা না হয় লক্ষণ হজ থেকে ফিরে এসে তার জীবনটা সুন্দর সুন্দর জীবন এটি লক্ষণ এবং হজের অবস্থায় যে হজের সময় লাগাইল তাতে কোনো গুনা যাতে না হয় তাহলে হজের অবস্থায় যারা গুনা করে নিশ্চয় তার হজ মকবুল্লাহ হজও করছে গুনার কাজও করছে হজের সফরেও আছে গুনাও করছে ঝগড়াও করছে বিবাদ করছে অন্য ফাঁসে কি কাজও করছে তাহলে হজ মকবুল হবে না আর হজ থেকে ফিরে এসে লক্ষণ হচ্ছে যে জীবনটা যদি সুন্দর হয় তাহলে হজ মকবুল হয়েছে আর যদি দেখা যায় যে হজের আগেও ঝগড়া বিবাদ লড়াই আর কেশ লড়াই এসব করতো তা হজ করে এসেও করছে বেইমানি করতো সুদ খেত ঘুষ খেত আগেও এখনো করছে নামাজ আগেও মাঝে মাঝে পড়তো হজ করে এসেও এরকমই আর সবচেয়ে বড় রোগ আজকালকার এই অধিকাংশ হাজি হজ করে আসে বিশেষ করে প্রবাসী হাজি বিশেষ করে প্রবাসী হাজি সারা বিশ্ব থেকে যেসব হাজি ভাইয়ের আসে তাদের সম্পর্কে আশা করি আমাদের ভালো ধারণা যে দূর দূরান্ত থেকে তারা আসছেন তাদের হজ হজের পরে আশা করি তাদের পাঁচক্ত নামাজে ঘাটতে হবে না তবে আছে কিছু লোক হয়তো এরকম বড় বড় পয়সাওয়ালা লোকেরা যারা পয়সার জন্য তারা ট্যুরে এসছে পিকনিকে এসেছে কিন্তু ইমান তাদের সুন্দর হয়নি তাই নামাজও ভালো হয়নি তাদের আর প্রবাসী লোকের তো অধিকাংশ মানুষকে দেখা যায় পয়সা আছে বা সৌদি আরব এসেছে হজ করে নিয়েছে হজ থেকে ফিরে এসে ওই নামাজের অবস্থা ফজরে নামাজ যাই না জীবন তো যার নামাজ ঠিক হয়নি তার হজ মকবুল হয়নি হজ মাবরু হয়নি তিন নম্বরে বললেন নবী করিম সাল্লাহ আলিয়া হজ্জে মাবরুর মকবুল হজ হচ্ছে সবচাইতে উত্তম আমল আর একটি হাদিস শুনেছি মাতা পিতার খেদমত সম্পর্কে তাতে নবী করিম সাল্লাম বিরুল আলিদিন মাতা পিতার সেবা মাতা পিতার হক আদায় করাকে উত্তম আমল বলে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিস বুখারি মুসলিম রয়েছে আরেকটি হাদিস আবু রাজি আল্লাহ বর্ণনা করেছেন মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল অন্য হাদিস মান আতা হাজাল বাই যে ব্যক্তি এই বাইতুল্লাহ আল্লাহর ঘরের কাছে আসলা বাইতুল্লাহর কাছে আসলো ফালামিয়ারফুস ওয়ালামিয়াফসুক সেখানে সে কোন জনসম্পর্কীয় কোনো কথা বা কাজ যে লিপ্ত হলো না কোনো পাপ করলো না ওয়ালামিয়াফসুক এবং কোন আল্লাহ এবং রসুলের নাফারমানি করলো না গুনহার কাজ করলো না হজ ইমানি হজ করলো নেক আমল সৎ আমলের সাথে হজ করলো রাজা আকা ইয়ামিন ওয়ালাদাত উম্মহু তাহলে সেই ব্যক্তি ওই দিনের মতো হে হজ থেকে ফিরে আসে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল মায়ের পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল সেই দিনের মতো পাপ মুক্ত মাসুম হয়ে হজ থেকে ফিরে আসে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন তো এইরকম হজ করতে মুত্তাফাকুন আলে বোখারি মুসলিম শরীফের হাদিস হজের আর একটি ফজিলত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম উল্লেখ করেছেন উসাহবুখারি মুসলিম রয়েছে আল ওমরা তো এল আল ওমরাতে কাফারাতমা বেইনা হুমা এক ওমরা থেকে আর এক ওমরা একটা উমরা করলেন গত বছরে করেছেন বা তিন মাস ছয় মাস আগে করেছেন আর একটি উমরা করলেন এই মাঝখানে যে গুণাগুলি হবে উমরা করায় আল্লাহ পাক সেগুলিকে মাফ করে দেবেন কাফারা হয়ে যাবে ছোট গোনা মাফ হয়ে যাবে বড় গোনা যদি থাকে আল্লাহ না করে বড় গোনা থাকে যদি বড় গোনা থাকে তাহলে সেগুলির জন্য তবা করতে হবে তবা শর্ত রয়েছে ওয়াল হাজুল মাবরুর জান্না আর হজ যদি মবরুর মকবুল হয়ে যায় হজে গিয়ে যদি কোনো গুনাহ না করেন হজ থেকে ফিরে এসে যদি ভালো লক্ষণ দেখা যায় যে নেক আমল করছেন মাসা আর গোনায় লিপ্ত হচ্ছেন না তাহলে জান্না এ মকবুল হজের প্রতিদান আল্লাহ পাকের নিকট একমাত্র জান্নাত রয়েছে একমাত্র জান্নাত রয়েছে সমস্ত আমল ইমান এবং আমলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওই জান্নাত হাসিল করা যেটি আমাদের আসল ঘর যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলহি আমাদের পিতাকে রেখে এ কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আসল জায়গা তোমাদের মানুষ এই জান্নাত এই তোমাদের পিতাকে এখানে রেখেছিলাম কিন্তু তার একটা ভুলের কারণে বের করেছি তাতে আমার রহস্য রয়েছে এখন তোমাদেরকে ওই হারিয়ে যাওয়া বস্তু হাসিল করতে হবে ওই জান্নাতে ফিরে আসতে হবে যেটা দেখিয়ে দিয়েছি তোমাদের পিতা আদম আলাই সালাতামকে আপনি চিন্তা করে দেখুন আপনার নামাজের উদ্দেশ্য কি কলিমা পড়ার উদ্দেশ্য কি রোজা রাখার উদ্দেশ্য কি সবে কাদার করার উদ্দেশ্য কি দান খায়রাত করার উদ্দেশ্য কি জাকাত দেওয়ার উদ্দেশ্য কি হজ করার উদ্দেশ্য কি উমরা করার উদ্দেশ্য কি মাতা পিতার সেবা করার উদ্দেশ্য কি সমস্ত উদ্দেশ্য হচ্ছে একটি উদ্দেশ্য জান্না জান্নাত হাসিল করা নবী করিম বলছেন ওয়াল হাজুল মাবরুর হজ্জে মাকবুলের সওয়াব তার প্রতিদান একমাত্র জান্নাত আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন আমিন হজ করলে যেমন আখেরাতের ফায়দা এতক্ষণ নেকির কথা চলছিল জান্নাতের কথা শুনলেন গোনাখাতা মাফ হবে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন এইসব কথা জানলেন হজ করলে পার্থিব ফায়দাও রয়েছে দুনিয়াও পাওয়া যাবে হজে যেসব ধন সম্পদ খরচ করা হয় হজে গিয়ে যেসব টাকা পয়সা খরচ করা হয় তার প্রতিদান আল্লাহ পাক আখেরাতে তো দেবেন দুনিয়াতেই দিয়ে দেন নবী সাল্লামের এই হাদিস প্রমাণ করে রয়েছে আল্লাহ আনহ করেছেন তোমরা হজ এবং ওমরা পরস্পর করতেই থাকো হজ এবং ওমরা পরস্পর করতে থাকো এমন নয় যে জীবনে একবার হজ করে ফেলেছেন আর ওমরাও নেই হজও নেই না সুযোগ সুবিধা হলে মাঝে মাঝেই করতে থাকেন ওমরা মাঝে মাঝে করতে থাকেন যখন আল্লাহ পাক সুযোগ দেন ঘন ঘন এবং হজ আল্লাহ পাক সুযোগ সুবিধা দিলে আল্লাহ পাক তৌফিক দিলে করতে থাকেন চেষ্টা করেন তাবেউ বাইনাল হাজ অল ওমরাতে হজ এবং ওমরা তোমরা পরস্পর করতেই থাকো কারণ তাতে কি পাবে ফাইন না ফাকরা কারণ হজ ওমরা মানুষের দুইটি সমস্যার সমাধান করে ইয়ানফিয়ান ফাকরা একটি সমস্যা হচ্ছে দারিদ্র অভাব অভাব দূর করে যে অভাব দূর করার জন্য আমরা বিদেশে পড়ে আছি যে অভাব দূর করার জন্য সারা বিশ্ব পেরেশান রয়েছে প্রত্যেক দেশ নিজের দেশকে দারিদ্র মুক্ত করার জন্য লেগে আছে বৈধ পথে অথবা অবৈধ পথে বৈধ পথে অথবা অবৈধ পথে এই জন্য বললাম যে আজকে বিশ্ব ব্যাংক থেকে সুদের ওপর ঋণ নিয়ে দেশকে উন্নত করতে চায় দেশের কৃষি কাজকে আগে বাড়াতে চায় দেশের রাস্তাঘাট কলকারখানা করতে চায় এই করতে চায় সেই করতে চাই হারাম পদ্ধতিতে দেশকে উন্নত করতে চায় সেই জন্য আল্লাপাক বরকত দেয় না যারাই বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে তৃতীয় বিশ্ব গরিব দেশগুলির কথা বলছি তৃতীয় বিশ্ব ওই বিশ্ব ব্যাংক থেকে সুদের ওপর টাকা নিয়ে দেশকে উন্নত করতে চায় উন্নত আর কি হবে ঋণে ডুবতে ডুবতে ডুবতে আর আল্লাহর শত্রুদের সমস্ত নাজাজ অবৈধ শর্ত তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সবকিছু মানতে রাজি বাস্তব সত্য সুদদের কারবার যারা করে ব্যক্তি করুক আর অন্য কেউ করুক সেটি সরকারি পর্যায়ে হোক আর ব্যক্তি পর্যায়ে হোক আল্লাহ পাখের এত বড় গজব যে ফাইনলাম তাফালু ফাজানু বিহার বিমিন আল্লাহ এই তোমরা সুদী কারোবার যদি না ছাড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আর তাঁর রসুল সাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আজকে আমেরিকায় যে অর্থনৈতিক যে সর্বনাশ এসেছে আজাব এসেছে সেটি হচ্ছে সুদের কারণে সুদের কারণে আর ওইসব সুদী ব্যাংকে যারা সারা বিশ্বের পয়সাওয়ালারা টাকা রাখতো তাদের টাকা সেখানে ডুবে গেছে এই খবর আপনাদের কাছে আছে কেন সুদী ব্যাংকে টাকা রাখবেন যাদের কাছে ইসলামিক ব্যবস্থা আছে তারা কখনো সুদী ব্যাংকে টাকা সামান্য সময়ের জন্য রাখবে না আর যেখানে নেই হয়তো ইসলামিক ব্যবস্থা ইসলামিক ব্যাংকের ব্যবস্থা নেই তারা সাময়িক হয়তো টাকা পয়সা ট্রান্সফার করার জন্য এখান থেকে পাঠানোর জন্য কিছুক্ষণের জন্য রাখবে তারপর সেখান থেকে টেনে দেবে অথবা কারেন্ট অ্যাকাউন্টে রাখবে যাতে করে তার থেকে সুদ না আসে এবং তাদের সুদি কাজে সাহায্য সহযোগিতা না হয় আসল বিষয়ের দিকে ফিরে আসছি নবী করিম সাল্লাম বলছেন যে হজ করলে উমরা করলে দারিদ্র মোচন হবে অভাব দূর হবে আজকে সারা বিশ্ব অভাব দূর করার জন্য মরিয়া হয়ে ছুটছে কিন্তু অভাব দূর হচ্ছে না আল্লাহ পাকের নাফারমনি করার জন্য আল্লাহ পাকের দিনের বিরোধিতা করার জন্য দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে বা এবং গুনহা দূর হয়ে যাবে গোনা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাহলে দুনিয়া পাবেন দারিদ্র মোচন হবে অভাব দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে হজ উমরা করলে হজ উমরা করে যে টাকা পয়সা খরচ করলেন তার থেকে অনেক অনেক বেশি আল্লাহ পাকরবুল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন এ হচ্ছে এই হাদিস দ্বারা প্রমাণ আর গোনা খাতা মাফ হয়ে যাবে কামায়ান ফিল কিউর খাবাস আল হাদিদ আল ফিউদ্দাহ যেমন লোহাকে অথবা স্বর্ণকে চাঁদিকে রূপাকে যদি আগুনে দেওয়া হয় তো আগুনের কাজ হচ্ছে তা গলিয়ে পরিষ্কার করে দেওয়া ক্লিন করে দেওয়া ঠিক তেমনি আপনাকে খাতা থেকে ক্লিন করে দেবে আপনাকে অভাব থেকে পরিষ্কার করে দিয়ে আপনাকে সচ্ছল করে দেবেন আল্লাহ পাক অন্তরকে সচ্ছল বানিয়ে দেবেন এবং আর্থিক সচ্ছলতা আল্লাহ পাক রব্বুল আলমিন দেবেন এবং মাবরুরের সবাব হচ্ছে একমাত্র হাদিস হজ এত বড় নেক আমল ভালো কাজ যে মহিলাদের সম্পর্কেও নবী করিম সাল্লাম বলেছেন যে এটি হচ্ছে তাদের জন্য সর্বোত্তম আমল একবার মা এসারাজি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন আন্না কালাত ইয়া রাসুল আল্লাহ নারাল জেহাদ আফজাল আমাল কোরআন হাদিস শুনে বুঝতে পারলাম আপনার কথা শুনে বুঝতে পারলাম কোরআন পড়ে বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় জেহাদ করা হচ্ছে সবচাইতে উত্তম আমল কে বলছেন মা এসারাজি আল্লাহ তালা আনহা যে জেহাদ সবচাইতে ভালো আমল আফালা নোজাহে তাহলে কি আমরা জেহাদ করব না শুধু পুরুষরা জেহাদ করবে আমরা আল্লাহর শত্রু যারা তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব না লড়াই করব না নবী আর হাদিস রয়েছে যে তোমাদের ওপর এমন জেহাদ রয়েছে আলাই কন্যা জেহাদ তোমাদের ওপর এমন জেহাদ রয়েছে যেই জেহাদে লড়াই নেই জেহাদ আছে কিন্তু লড়াই নেই তাহলে জেহাদের অর্থ কি জেহাদের শাব্দিক অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা জেহাদের শাব্দিক অর্থ হচ্ছে মেহনত করা তো তোমাদের এমন জেহাদ রয়েছে এমন কঠোর পরিশ্রম রয়েছে যাতে অস্ত্র ধারণ করতে কেতাল করতে হবে না লড়াই করতে হবে না বিনা অস্ত্রে তোমাদের জেহাদ রয়েছে জেহাদের সব পাবে কিন্তু অস্ত্র ধরতে হবে না পুরুষদের জেহাদ করলে তাদেরকে অস্ত্র ধরতে হবে বড় জেহাদ যদিও কলমের জেহাদ রয়েছে কথার জেহাদ রয়েছে হক কথা সত্য কথা বলা কোরআন সুন্নার কথা বলা শিখ বিদাতের বিরুদ্ধে বলা এগুলো হচ্ছে জেহাদ সমস্ত জেহাদ লেখা জেহাদ ভালো কথা প্রচার করা জেহাদ আপনি প্রচেষ্টা চালাচ্ছেন মেহনত করছেন আপনি পাপীদেরকে সৎ বানাচ্ছেন আপনার পরিবারে আপনি আপনার পরিবারকে ইসলামিক পরিবার গঠন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আপনি ভাইদেরকে নামাজি বানাবার চেষ্টা করছেন আপনার ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার জন্য আপনি মেহনত করছেন এগুলি সব জেহাদ মহিলাদের জেহাদ সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের এমন জেহাদ রয়েছে যাতে কোনো যুদ্ধ নেই অস্ত্র ধারণ নেই তা হচ্ছে কি আল হাজ আল অমরাত হজ এবং অমরা হজ এবং অমরা এই হাদিস রয়েছে লাকিন আফজাল আল জেহাদ হাজুল মবরুর সবচাইতে উত্তম জেহাদ মহিলাদের হচ্ছে হজ মকবুল বুখারি শরীফের হাদিস এমন হজ যে হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় এই হজের দিনগুলির একটি দিন হচ্ছে আরাফার দিন এই আরাফার দিনের বড় ফজিলত রয়েছে নবী করিম সাল্লামের একটি হাদিস আল্লাহ বর্ণনা করেছেন রসুল আল্লাহ মামিন আরাফা এমন কোন দিন নাই যেই দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মানুষকে আরাফার দিনের চাইতে বেশি মুক্ত করেন এমন কোন দিন নেই অর্থাৎ আরফার দিনে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাক জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করেন এ হচ্ছে আরাফার দিনের ফজিলত এই জন্য আরাফার দিনে হাজির সাহেবরা সেখানে আরাফায় গিয়ে আল্লাহ পাকের কাছে গোনা খাতার জন্য তবা করবেন দোয়া করবেন জোহর আসরে একসাথে পড়ে নিয়ে দীর্ঘ সময় প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আজকাল তো ছোট দিন একটু কমই হয়তো হবে কিন্তু বড় দিনে প্রায় ছয় ঘন্টারও বেশি হয়ে যাবে দিন বারোটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ছটা চারটা পর্যন্ত এই সময় শুধু দোয়া জিকির আজকার তবা ইস্তেফার নেক আমলে নিজেকে ব্যস্ত রাখা হাজিরা এখানে ব্যস্ত থাকেন যারা হজে আসতে পারেননি তাদেরকেও নবী করিম সাল্লাম একটি সুন্দর এবাদত দিয়েছেন তা হচ্ছে রোজা রাখা আরাফার দিনের তারা রোজা রাখবেন নবী করিম সাল্লাম রোজার ফজিলত বলেছেন রোজার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত হবে আরাফার দিনের চাইতে বেশি আল্লাহ পাক জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করেন না ওয়াইনাহুলাইয়াদনু আল্লাহ পাক এই আরাফার দিনে অত্যন্ত নিকটবর্তী হয়ে যান আরাফাবাসের নিকটবর্তী হয়ে যান আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া আল্লাহ পাকের মতো নিকটবর্তী হওয়া আল্লাহ পাকের মতো কোন সৃষ্টির সাথে তুলনা নেই ইমাম বিনা তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই বিষয়টিকে বলেছেন যে চাঁদ সূর্য কত দূরে আছে লক্ষ লক্ষ মাইল দূরে তারপরেও আপনি এখানে আছেন সামনে দেখছেন আপনি বাংলাদেশ আজকে চলে যান কালকে দেখবেন ওই যে সামনে সৌদি আরব দেখছেন সেই সামনেই দেখছেন আপনি মাথার সামনেই দেখছেন এমন নয় যে পাঁচ হাজার কিলোমিটার দূরে চলে এলাম আর সৌদি আরব থেকে তো অনেক দূরে দেখবো এখন না তাহলে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর তুলনায় আল্লাহ পাকের চন্দ্র সূর্য এগুলি ক্ষুদ্র সৃষ্টি সেগুলি যদি আপনার সাথে সাথেই চলছে মনে হচ্ছে এখানে আছেন ওইখানে ওইভাবেই দেখছেন বাংলাদেশ আছেন ওখানে ওইভাবে এইভাবেই দেখছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলম নিকটবর্তী হ আল্লাহ পাকের মতো আল্লাহ পাক সবকিছুর চাইতে বড় এবং সবকিছুর চাইতে বৃহৎ আল্লাহ আকবার বলছেন আল্লাহ আকবার কিন্তু এই কথাটি না বুঝার কারণে অনেকে এই সহি আকিদাগুলিকে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিততা অস্বীকার করে আল্লাহ ফাকরবুল আরো সে আজিমে রয়েছেন আল্লাহ ফাকরবুল আবার নিকটবর্তী হন কোন সৃষ্টির মতো নয় বেহেমুল তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে গৌরব করেন গৌরব করেন যে দেখো আমার বান্দাদেরকে দেখো তোমরা তো সৃষ্টি করতে নিষেধ করছিল বলছে আদম আলামকে সৃষ্টি করতে হবে না দেখো এরা কি চায় মা আরাদা হাওলায় এ আরাফার লোকগুলি কত কষ্ট করে লক্ষ লক্ষ লোক এখানে হাজির হয়েছে কি জন্য কি উদ্দেশ্য তাদের হজ কেমন করে কবুল হবে এ কথাটি আপনাদেরকে বলবো বলেছিলাম শেষখানে সেই কথাই বলি হজ মকবুল কেমন করে হবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে যে আপনি সমস্ত রকমের শির্ক থেকে মুক্ত হবেন কারণ সবচাইতে বড় মারাত্মক ব্যাধি হচ্ছে শির্ক প্রকাশ্য শির্ক গোপনীয় শির্ক বড় শির্ক ছোট শির্ক বহু রকমের শির্ক রয়েছে কথার শির্ক অন্তরের শির্ক কাজের শির্ক শিরকে ভরা অন্তরের শির্ক আল্লাহ পাকের নাম তো বিনা উজুতে নেওয়া যায় মোহাম্মদ রসুল উল্লাহামের নাম তো বিনা উজুতে নেওয়া যায় আর আব্দুল কাদের জিলানির নাম বিনা উজুতে নেওয়া যায় না এই যে সিরকি ধারণা সিরকি বিশ্বাস এগুলো অন্তরের শির্ক খাজা বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না আটরসি গিয়ে খালি হাতে কেউ ফিরে আসে না এটা সিডি কিছুদিন আগে একবার নিয়ে আসছে তাতে তারা এই গান গাইছে যে আটরসি বাবার কাছে এসে খালি হাতে কেউ ফিরে যায় না অন্তরে এই রকমের শিরকুফরি নিয়ে বাংলাদেশ কেন সারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে যদি আসেন আপনি হজে কোনো কাজ হবে না হজে এসে এরকম সিরকি আকিদা নিয়ে হাতে কোমরে তাবিজ বেঁধে আপনার তাবিজ আপনার স্ত্রীর তাবিজ আর তাবিজ বাঁধা অবস্থায় আসবেন হজে এই হজ করে কাজ হবে না নবী করিম সাল্লাম তাবিজকে শিল বলেছেন আত্মা আত্মামায়ম শিল্প হজে আসবেন আসার পরে আপনি দেশে যেমন মাজার খুঁজে অভ্যাস তো এখানেও খুঁজবেন কোথায় কার কবর আছে না আছে সেখানে গিয়ে ধর্ণা দেবেন এক শ্রেণীর বিদাতিরা বাকিতে ভিড় আলমোয়াল্লার কবরস্থানে ভিড় হ্যাঁ ওই দুই ঘন্টা তিন ঘন্টা লাগে জাবালে সুরে উঠতে সেখানে গিয়ে ভিড় করে গিয়ে শিরিক করে বিদাত করে এমনকি আমাকে এক শেখ বলছেন যে যেই জায়গায় নবী করিম সাল্লামের জন্ম হয়েছে তিনি সচক্ষ দেখেছেন সেখানে লোক এসে চেষ্টা করছে কাবাকে পিছনে করে কাবা শরীকে পিছনে করে মৌলুদুর রসুলে চেষ্টা করছে ভারত উপমহাদেশের লোক এসব দেশের মানুষ আমরা তো এই সব সিরকি আকিদা বা সিরকি আমল নিয়ে এসে যেখানে সেখানে চুমন দেওয়ার চেষ্টা করা হাজির আসল ছাড়া যেখানে পেলেন চুমন এসব করা এরকম বহু শির্ক বিদাত রয়েছে যদি শির্ক বিদাত থেকে মুক্ত না হন তাহলে হজ কোনদিন মকবুল হবে না আল্লাহ পাক সতর্ক করেছেন সুরায় জুমারের আয়াত নম্বর পঁয়ষট্টিতে আল্লাহ পাক এর সাদ করেছেন আল্লাহ পাক নবী করিম সাল্লামকে পর্যন্ত সম্বোধন করে সতর্ক করছেন ওয়ালাকাদ উহিয়া ওয়া লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক হে নবী আপনাকে ওহি করা হয়েছে আর আপনার পূর্বের যত নবী এসেছেন তাদেরকে ওহি করা হয়েছে লাইন আশরাক আপনিও যদি শিরিক করেন আর আপনার পূর্বের নবীগণকে বলা হয়েছে হে নো হে মুসা হে ঈসা তোমরাও যদি শিরিক করো লাইয়াহবাতান্না আমালুক তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমল ধ্বংস হয়ে যাবে হজ করে গেলেন এখানে শির করে গেলেন অথবা ওখানে গিয়ে শির করলেন হজ করার পরে মদিনা আসলেন আসার পরে মাদা দিয়া রসুল্লাহ আটরসিতে যদি পাওয়া যায় ভারতে গিয়ে যদি রাজস্থানে আজমিরে পাওয়া যায় তো মদিনা তো রসুল সাল্লামে কেন পাওয়া যাবে না হ্যাঁ মাজারে যদি পাওয়া যায় তো রাউজাই কি করে রাউজা শরীফে কেন পাওয়া যাবে না এই সব এতে কাদ নিয়ে যদি সিরকি কথা নিয়ে আসেন আর এসে বলেন ইয়া রহম করুন দয়া করুন তারা হাম ইয়া আল্লাহ তারা হাম যদি ফজিলতের কিতাবে এগুলি পড়ে থাকেন এইগুলি কিতাব নিয়ে যদি চিল্লা লাগান যে কিতাবে কথা আছে যে হে রসুল্লাহ রহম করুন দয়া করুন এসব যদি করে যান তাহলে আপনার হজ করে লাভ নেই হজ ধ্বংস হয়ে যাবে লাইন আশরাক তালাই আবাতান না আমলক আমল ধ্বংস হয়ে যাবে তাহলে হবে কি আর অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন খবরদার শির থেকে বেঁচে থাকবেন দ্বিতীয় আয়াত শুনে আপনাদেরকে সুরে আনামের আয়াত নম্বর অষ্টআশি আল্লাহ ফাকরবুল আলমিন তার আগে প্রায় আঠারো জন আম্বিয়া কেরামের কথা উল্লেখ করেছেন তারপরে বলছেন জালে কাহুদ আল্লাহ বেহি মাইয়া শাহ এ হচ্ছে আল্লাহর হিদায়ত ইহাদি বেহি মাইয়াশা যা দিয়ে আল্লাহ পাক যাকে ইচ্ছা হৃদায়ত করে থাকেন ওয়ালাউ মা কানু আর তারাও যদি শিরিক করতেন কে ওই আঠারো জন আম্বিয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন যেখানে নবী সাল্লা সাল্লামের নামও রয়েছে ইব্রাহিম মুসা ইসা নু প্রায় আম্বিয়া কথা উল্লেখ করা কোরআন কারিমে পঁচিশ জন আম্বিয়া কেরামের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রায় আঠারো জনের কথা এখানে উল্লেখ করা হয়েছে সুরে আনামে আল্লাহাক বলছেন ওয়ালাউ আশরাকু তারাও যদি শির করতো লাহাবে তাহলে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত তাহলে শির থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে না হলে হজ কেন নামাজ রোজা কিছুই কবুল হবে না দ্বিতীয় শর্ত হচ্ছে হজ মকবুল হওয়ার জন্য সমস্ত গুনা থেকে মুক্ত হইতে হবে তবা করে নিয়ত যদি খারাপ থাকে যে আমি নামাজ ফজরটা পারবো না হজ করছি কিন্তু ফজর আদে করতে পারবো না তাহলে হজ করে লাভ নেই আপনার এই কুফুরি অবস্থায় থেকে আপনি নামে যেতে চান হজ করবেন আল্লাহর হস্তে তবা করেন এবং গুণামুক্ত হন কারণ আল্লাহ কোরআন করিমের সুরায় মায়েদার আয়াত নম্বর সাতাইশ এর সাদ করেছেন ইন্নামায়াতাকাবালুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ পাক শুধু সংযত লোক যারা গোনা থেকে যারা বেঁচে থাকে মুতাকি মানে যারা বেঁচে থাকে গোনা থেকে পাপ থেকে যারা বেঁচে থাকে তাদেরই শুধু কবুল করবেন ইন্নামায়াতাকাবালুল্লাহ মিনাল মুত্তাকিন হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন কাবিলের করলেন না সেখানে আল্লাহ বলেছেন যে ইন্নামে এতাকাব্বারুল্লাহ মিনাল মুত্তাকিন মুতাকিনদের আল্লাহ শুধু কবুল করেন সুতরাং আপনি গুনা থেকে বাঁচার যদি মন মেজাজ রাখেন আগ্রহ রাখেন তাহলে আল্লাহ পাক কবুল করবেন না হইলে আল্লাহ পাক কবুল করবেন না হজে যাবেন এই নিয়ত করে যান যে আর আমি গুনা করব না নামাজের ক্ষেত্রে হোক রোজার ক্ষেত্রে হোক জাকাতের ক্ষেত্রে হোক মাতা পিতার সেবার ক্ষেত্রে হোক মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে হোক কোন রকমের গুণা করব না এবং যদি কোনো মানুষের হক থাকে সেই হকগুলি আদায় করে যেতে হবে মানুষের ঋণ আছে ঋণ পরিশোধ করছেন না মানুষের হক আছে কত লোকের বেইমানি করে রেখেছেন হাত ভারী করে রেখেছেন দিচ্ছেন না দিব দিচ্ছি দিব দিচ্ছি নিজের কাজ ঠিক করতে পারছেন কিন্তু অপরের কাজ যের ক্ষেত্রে ওইটি অপরের কাজ হয়ে গেল টাকা যখন আপনার ঘরে চলে এসছে ধার নিয়ে তখন আপনার হয়ে গেছে আর হজ করবেন কাজ হবে না তবা করে গুণামুক্ত হইতে হবে তারপরে হজে যেতে হবে তৃতীয় শর্ত হচ্ছে যে তাকুয়া ইমান এবং নেক আমলের সম্বল নিতে হবে আর হালাল পয়সার সম্বল নিতে হবে প্রথম কথা আল্লাহ ভীরু হইতে হবে আল্লাহ ভীরু না হলে যে কোনো পাপ হইতে পারে এই এক সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকুয়া আল্লাহ ভীরুতা নেক আমল ভালো আমল করতে হবে বেশি বেশি আর হালাল পয়সা নিয়ে যেতে হবে হারাম পয়সা নিয়ে হজে গেলে হজ কবুল হবে না এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস সমস্ত আবাদত বন্দীগীর ক্ষেত্রে রয়েছে দুয়ার ক্ষেত্রে রয়েছে হজও তাতে সামিল নবী করিম সাল্লাহ সাল্লাম সকল আল্লাহ পাক পবিত্র সুতরাং পাক পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না আপনি হারাম পয়সা নিয়ে হজে যাবেন সুদের পয়সা থাকবে ঘুষের পয়সা থাকবে থাইল্যান্ডের জুয়ার পয়সা থাকবে সিডির পয়সা থাকবে হ্যাঁ, অন্য কোনো হারাম পথে চুরি করা পয়সা থাকবে বেমানি আত্মসাত করা পয়সা থাকবে মানুষের হক থাকবে না লায়াকবাল ইল্লা তৈবান হালাল ছাড়া হারাম আল্লাহ পাক কবুল করবেন ওয়াইনাল্লাহ আমার আমার আল্লাহ পাক যা মমিনদেরকে আদেশ করেছেন তাই রসুলদেরকে আদেশ করেছেন কোনো পার্থক্য নেই আল্লাহ পাকের কাছে রসুলগণকে আল্লাহ পাক আদেশ করেছেন হালাল খাওয়ার জন্য আর মমিনকেও আল্লাহ আদেশ করেছেন ইয়া রসুল কুলুমিনা তৈবাত হে রসুলগণ তোমরা পাক পবিত্র হালাল রিজিক খাও আল্লাহ মমিনদেরকে বলেছেন হে মমিনগণ তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তৈবাদ পাক পবিত্র রিজিক হারাম খেয়েও না তোমরা ও আমাল উসালেহান এবং তারপরে নেক আমল করবে নেক আমল হজ অন্য কোন আমল যদি হারাম খেয়ে করেন কাজ হবে না মিনা তৈবাত ও আমাল উসালেহান আল্লাহ পাক বলেছেন তারপরে নবী সুম্মা জাকার রাজুল্লাহ কোন এক ব্যক্তির উদাহরণ তুলে ধরলেন একটা দৃষ্টান্ত তুলে ধরলেন নবী করিম সাল্লাহ সাফা দীর্ঘদিন সফর করে সফরে আল্লাহবাক দোয়া কবুল করেন এই লোক সফরে রয়েছে আর কি আশ আসা আকবর চুল বিক্ষিপ্ত হয়ে রয়েছে ধুলো ধুসুরিত হয়ে রয়েছে ময়লা হয়ে রয়েছে অর্থাৎ কোনো অহংকার নেই তার মধ্যে অহংকার থাকলে দোয়া কবুল হয় না অহংকারও নেই তার মধ্যে এক তো সফরে আছে তারপর অহংকার নেই কিন্তু দুয়া যে করে তা হালাল খেয়ে নয় মধ্যে আসমানের দিকে হাত উঠি আল্লাহ পাকের কাছে দোয়া করে আর বলে ইয়া রব্বে রব্বে রব্বে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি গোনাকাতা মাফ করো আল্লাহ তুমি হজ কবুল করো রব্বানা তকাব্বাল মিন্না কান্ত সামিউল আলিম চিল্লে চিল্লে দোয়া করে নবী করিম বলছেন ওয়াম্মাত আমহ হারাম অথচ তার খাবার হচ্ছে হারাম যা খায় কিছু অংশ হারাম অমাশরাবু হারাম যা পান করে তার কিছু অংশ হারাম ওয়াল মালবাসু হারাম যা লেবাস পোশাক তার আছে তার কিছু অংশ হারাম ও গুজিয়াবিল হারাম তার আহারই হচ্ছে হারাম তাহলে এই ব্যক্তির দোয়া কেমন করেই কবুল হবে এই ব্যক্তির হজ কেমন করেই কবুল হবে এই ব্যক্তির নামাজ রোজা কেমন করেই কবুল হবে বলে মুসলিম শরীফের হাদিস নবী করিম জামানায় ইয়ামান দেশ থেকে কিছু লোক আসতো বোখারিতে হাদিসটি আছে সম্বল নিয়ে যেতে হবে খালি হাতে যেতে হবে না হজ আল্লাহ ভরসা বলে খালি হাতে চলে যাবেন নিষেধ আছে বলছেন কান আহলুল ইয়ামান ইয়াহুজন ইয়ামান দেশ থেকে কিছু লোকের আসতো হজে ওলা কিন্তু কিছু সম্বল নিয়ে আসতো না খাবার দাবারের ব্যবস্থা নেই ফকির হয়ে চলে আসতো খালি হাতে হেঁটে চলে এসছে উঠে পিঠে কোন রকম চেপে চলে এসছে ওয়া কুলুন আর বলতো মতো মুতাওয়াক্কিলুন আল্লাহ ভরসা আমরা আল্লাহর ওপর ভরসাকারী আল্লাহর ভরসা মানে এই নয় যে আপনি খাবারের ব্যবস্থা নেবেন না না ব্যবস্থা নিয়ে আল্লাহর ভরসা করতে হবে যে আল্লাহ এখন আল্লাহর ভরসা রাস্তায় যাতে চিন্তা নেই আল্লাহ তুমি হেফাজত করিও টাকাটা যেন হারিয়ে না যায় আল্লাহ তুমি হেফাজত করিও ফাইজা যখন তারা মক্কায় আসতো নাসা তখন মানুষের কাছে ভিক্ষা করা শুরু করত ভিক্ষা করত তাহলে হজের মৌসুমে ভিক্ষা করা পেশা এই খারাপ পেশা নবী চোদ্দশো বছর আগে নিষেধ করেছেন আনজাল আল্লাহ আল্লাহ পাক তখন এই আয়াত নাজেল করলেন তাদেরকে নিষেধ করার জন্য তোমরা সম্বল নিয়ে আসিও তোমরা পাথেয় নিয়ে আসিও ফাইন্না না জাদে তাকুয়া আর সবচাইতে উত্তম পাথেয় উত্তম সম্বল হচ্ছে আল্লাহ ভীরুতা যদি আল্লাহকে ভয় করো তাহলে এটি হচ্ছে সবচাইতে উত্তম সম্বল বাকি দুনিয়ার সম্বল টাকা পয়সা খাবারের ব্যবস্থা নিয়ে যাওয়া তাও নিয়ে যেতে হবে আল্লাহ পাকে আদেশ করেছেন হজের জন্য নিয়তটা খালেজ করতে হবে শুরুতে বলেছি আল্লাহ পাক আল্লাহর জন্য হজ করবেন দুনিয়ার কোনো উদ্দেশ্য যাতে না থাকে কারণ যদি লোক দেখানো হজ করেন দেশে গেলে হাজি সাহেব বলবে অথবা দেশে আমাদের দেশে হাজি সাহেবদের একটু মান সম্মান আছে হাজি সাহেব তো বলবে কিন্তু বিচার সালিসে হাজি সাহেব আসেন আসেন আসেন একটু ভালো জায়গায় বসতে দেবে তারপরে হাজি সাহেবের বিচারটা মানবে তো গ্রাম অঞ্চলে হাজি সাহেব একটু মান সম্মান নেওয়ার জন্য এলাকার মধ্যে একটু সুপরিচিত থাকবো হজ করি অনেকে হজের লেভেল ব্যবহার করে হারাম কাজ করে হারাম ব্যবসা করে স্বর্ণের ব্যবসা করে বা অন্য কোনো ব্যবসা করে যাতে কিছু দু নম্বরই আছে হাজি সাহেব এরকম ধোকা দিতে পারেন না এই হজটা লেভেল ব্যবহার করে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন এরকম দুনিয়ার কাজে অনেকে ব্যবহার করছে এই হজ হজে এখলাস থাকতে হবে নিষ্ঠার সাথে হজ করতে হবে না হলে আল্লাহ পাক হজ কবুল করবেন না হজে যাওয়ার আগে হজের যে মাসলা মাসাইল রয়েছে তা শিখে নিতে হবে হজের সফরের যে আদব কায়দা রয়েছে শিখে নিতে হবে সফরে নামাজ কেমন করে পড়তে হয় নামাজে কসরের যে মাসলা মাসাইল রয়েছে নামাজে যে দুই অক্ত জোর আসর একসাথে জমা করা যায় মাগরে বেশে একসাথে জমা করা যায় এসব মাসলা মাসাইল শিখে নিতে হবে তো হজের যেসব আরো আদব কায়দা রয়েছে সেগুলি শিখে নিতে হবে মানুষের সাথে কি আচরণ করতে হয় তা শিখে নিতে হবে তাই আমাদের মাসলা মাসাইল রয়েছে এগুলি শিখে নিতে হবে কারণ সফরে প্রয়োজন পড়তে পারে হজের হজ মকবুল হওয়ার জন্য আর একটি বিষয় হচ্ছে যে সৎ লোকের সাথে হজে যাওয়ার চেষ্টা করতে হবে হজে গেলেন নিজের বন্ধু বান্ধব নিয়ে যেসব বন্ধু বান্ধব অধিকাংশই নামাজ পড়ে না ঠিক করে তাদের সাথে গিয়ে আপনার কি ইমানি উন্নতি হবে আর তাদের সাথে গিয়ে আপনার হজে কি করেই ভালো আপনি হজ করে আসবেন সুতরাং ভালো মানুষের সাথে হজ করবেন আল্লাহ পাক বলছেন কোন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো কোনো মা দেখিন আর তোমরা সত্যবাদীদের সাথে থাকিও সত্যদের সাথে থাকি এর মানে যারা পীরতন্ত্রের বিশ্বাসী তারা বলছে মানে পীরের মুরিদ হই আল্লাহ পাকে কথা বলেননি তাই যদি অর্থ হইতো তো নবী সালামের সাহাবাহিকের আমরা এক অপরের মুরিদ হইতেন কোন মাসা দেখেন যারা সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী মানুষের সাথে সত্যবাদী রসুল উল্লাহ সত্যবাদী কোরআনের সাথে সত্যবাদী নেক লোক সৎ লোক তাদের সাথে থাকিও তাদের বাড়ির পাশে বাড়ি বাঁধিও তাদের সাথে হজ করিও তাদের সাথে সফর করিও তাদের সাথে উঠা বসা করিও তাদের সাথে বন্ধুত্ব রাখিও তাদেরকে খাওয়াবে তাদের বাড়িতে খাবে এগুলি হচ্ছে অর্থের কোন আশ্বাদ যেখানেই থাকো সৎ লোক এবং সত্যবাদী ভালো মানুষদের সাথে থাকিও আল্লাহ আকরবুল আলমিন কোরআনে কেরিমে সুরের নাম উল্লে সুলাইমান আলী ইসলামের ঘটনা আর হুদহুদ ওই বিলকিসের ঘটনা বর্ণনা করেছেন সেখানে সুলাইমান আলী ইসলাম আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেছেন যখন বিলকিস অনগত হয়ে চলে আসলো এসে মুসলিম হয়ে গেল তখন এবং তার যে সিংহাসন ছিল আরস ছিল সেটিও পৌঁছে গেল আল্লাহর শুক্রিয়া আদায় করে ফাতাবাসমা দাহিকা মিন কাউলিহা ওয়া ক্বাল রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন আল্লাহ তোমার দয়ায় তোমার অনুগ্রহে সলেহীন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও তাহলে সৎ কর্মশীল ভালো মানুষদের সাথে এবাদত বন্দীগীতে থাকা হজে যাওয়া উমরাই যাওয়া এটি হচ্ছে কোরআনে করিমের শিক্ষা যা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতে হজ যদি মকবুল হতে হয় আল্লাহ পাকের দরবারে তাহলে আপনাকে মুসলিম ভাই বোনদের কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে আপনার কথার দ্বারা কাজের দ্বারা চোখের দ্বারা যে কোনো কাজের দ্বারা আচার আচরণের দ্বারা যাতে কোনো মুসলিম ভাই বোনকে কোনো মানুষকে হজের সফরে কষ্ট না হয় চোখের দ্বারা কষ্ট দেওয়া হচ্ছে যে মহিলারা অনেকেই অনেকে ভুল বুঝে এই মাসলা যে এহরামের অবস্থায় মহিলাদের চেহারা খুলে রাখতে হয় সুতরাং দেখবেন যে অনেক মহিলার চেহারা খুলে থাকে আপনি ওইদিকে তাকাতে আছেন ওই মহিলাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন হজ কখনো মকবুল হবে না এইভাবে চলাফেরার ক্ষেত্রে আপনার গায়ে একটু জোর আছে আপনি একটু সবল দুর্বলদের খেয়ালই করছেন না আপনি এমন করে চলছেন কাকে ধাক্কা লাগলো আর কাকে কষ্ট হলো কে উল্টে পড়ে গেল ওগুলো খেয়ালই নেই পাথর মার থেকে বিশেষ করে কার কি হইলো ওটা দেখা দেখি না আমি ঠিক আছি কিনা রাস্তায় ভিড়ের মধ্যে তাওয়াফে সাফা মার আমি ঠিক আছে কিনা বাকি কার কি হলেও সব দেখা দেখি নাই হজ মকবুল হবে না সব সময় মুসলিম ভাই বোনদের কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে আল্লাপাক বলছেন ওয়ালা ফসুকা কোন অন্যায় কাজ করবে না নবী করিম সাল্লা মুসলিমদের কষ্ট দেওয়াকে কঠোরভাবে নিষেধ করেছেন যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সেই ব্যক্তি মমিন হতে পারে ওল্লাহমেন ওল্লাহমেন আল্লাহর কসম করে বলছে মমিন হতে পারবে না মাল্লা ইয়ামানু যারহ বাবা যার প্রতিবেশী যার পাশের লোক বাড়ির প্রতিবেশী হোক অথবা পাশে আপনার হাঁটছে পাশে আছে পাশে তামুতে আছে তাদেরকে কষ্ট দিচ্ছেন আপনি পাশে হাঁটাহাঁটি করছে পাশে বসে আছে আপনার পাশে চলছে অথবা পাথর মারছে তাকে ধাক্কা দিলেন আপনি তফ করছে ধাক্কা দিলেন কষ্ট দিলেন আপনি সেই ব্যক্তি কোনোদিন মমিন হতে পারবে না আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আবার আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাকে আমাদেরকে যেন বারবার হজ্জে বাইতুল্লাহ আদায় করার যেন তৌফিক দান করেন যেসব ভাইদের ফরজ আদায় হয়নি আল্লাহ পাক তাদেরকে ফরজ হজ আদায় করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক যেসব হাজিরা সারা বিশ্ব থেকে আসছেন তাদেরকে যেন আল্লাহ হেফাজত রাখেন তাদের সহি সালামত রাখেন আল্লাহ পাক যেন তাদের সবারই হজকে কবুল করেন আমিন আরব্বাল আলমিন ওসল্লাহ আলী নবীনা মোহাম্মদ আলহি ওসাহাবি